সুরা আদুহা بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى শপথ উজ্জ্বল দিনের এবং শপথ রাত্রির যখন উহা প্রশান্তির সহিত নিঝুম হইয়া যায় হে নবী তোমার রব তোমাকে কখনোই পরিত্যাগ করেন নাই না তিনি অসন্তুষ্ট হইয়াছেন নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী অবস্থা প্রথম অবস্থার তুলনায় উত্তম ও কল্যাণময় আর শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দিবেন যে তুমি সন্তুষ্ট হইয়া যাইবে তিনি কি তোমাকে ইয়াতিম রূপে পান নাই এবং তারপর আশ্রয় জোগাড় করিয়া দেন নাই তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন অতঃপর পথ নির্দেশ দান করিয়াছেন আর তোমাকে নিঃস্ব অবস্থায় পাইয়াছেন তারপর তোমাকে সচ্ছল বানাইয়া দিয়াছেন ফলা অতএব তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা গ্রহণ করিবে না এবং প্রার্থীকে তিরস্কার করিবে না আর তোমার রবের নিয়ামতকে প্রকাশ করিতে থাকিবে